আসলাম রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি মক্কার পথে আবদুল্লাহ ইবনু উমার রদিল্লাহ তাল্লাহের সঙ্গে ছিলাম পথে তার নিকট সাফিয়া বিন্তু আবু উবাইদ রদিল্লাহ তাল্লাহ্ন এর ভীষণ অসুস্থতার সংবাদ পৌঁছে তখন তিনি দ্রুত গতিতে চলতে থাকেন এমনকি যখন সূর্যাস্তের পর লালিমা কেটে গেল তখন তিনি উঠ থেকে নেমে মাগরিব ও এশার সালাত একত্রে আদায় করেন আর আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে দেখেছি যখন তার দ্রুত গতিতে চলার প্রয়োজন দেখা দিত তখন তিনি মাগরীবকে বিলম্বিত করে মাগরীব ও এশার উভয় সালাত একত্রে আদায় করতেন